এসো রক্তের স্রোতে স্রোতে যমুনা গড়ি জীবন বিলিয়ে নিশেষ এসো মিথ্যার যৌবনিকা সত্যের আলো গড়ি একটি বাংলাদেশ গড়ি একটি বাংলাদেশ গড়ি একটি বাংলাদেশ গড়ি একটি বাংলাদেশ গড়ি একটি বাংলাদেশ এসো রক্তের স্রোতে স্রোতে যমুনা গড়ি এসো রক্তের স্রোতে স্রোতে যমুনা গড়ি জীবন বিলিয়ে নিশেষ এসো মিথ্যার জবনিকা সত্যের আলো গড়ি একটি বাংলাদেশ গড়ি একটি বাংলাদেশ গড়ি একটি বাংলাদেশ যেখানে থাকবে না বিচার মজলুম মানুষের কান্না কান্না বঞ্চিত ফিরে পাবে অধিকার আসবে সুখের বন্যা ও যেখানে থাকবে না বিচার মজলুম মানুষের কান্না বঞ্চিত ফিরে পাবে অধিকার আসবে সুখের বন্যা ও যেখানে থাকবে না বিচার মজলুম মানুষের কান্না বঞ্চিত ফিরে পাবে অধিকার আসবে সুখের বন্যা হবে সব নীল পরিবেশ গড়ি একটি বাংলাদেশ গড়ি একটি বাংলাদেশ গড়ি একটি বাংলাদেশ এসো রক্তের স্রোতে স্রোতে যমুনা গড়ি এসো রক্তের স্রোতে স্রোতে যমুনা গড়ি জীবন বিলিয়ে নিশে এসো মিথ্যার যবনিকা সত্যের আলো গড়িয়ে একটি বাংলাদেশ গড়িয়ে একটি বাংলাদেশ গড়িয়ে একটি বাংলাদেশ সবুজের লীলাভূমি আমার দেশ সুন্দর পূর্ব নন্য নন্য এসো ঢেলে সাজায় একে কোরআনের আলো আগামী প্রজন্মের জন্য ও সবুজের লীলাভূমি আমার দেশ সুন্দর পূর্ব নন্য এসো ঢেলে সাজায় একে কোরআনের আলো আগামী প্রজন্মের জন্য ও সবুজের লীলাভূমি আমার দেশ সুন্দর পূর্ব নন্য এসো ঢেলে সাজায় কে কোরআনের আলো আগামী প্রজন্মের জন্য ভুলে গিয়ে বিদেশ গড়ি একটি বাংলাদেশ গড়ি একটি বাংলাদেশ গড়ি একটি বাংলাদেশ এসো রক্তের স্রোতে স্রোতে যমুনা গড়ি এসো রক্তের স্রোতে স্রোতে যমুনা গড়ি জীবন বিলিয়ে নিশেষ এসো মিথ্যার যবনিকা সত্যের আলো গড়ি একটি বাংলাদেশ গড়ি একটি বাংলাদেশ গড়ি একটি বাংলাদেশ গড়ি একটি বাংলাদেশ গড়ি একটি বাংলাদেশ গড়ি একটি বাংলাদেশ গড়ি একটি বাংলাদেশ